আয়সা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন রিফা কুরাজের স্ত্রী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর নিকট এসে বললেন হে আল্লাহ রসুল রিফা আমাকে পূর্ণ সম্পর্কছেদের তলাক অর্থাৎ তিন তলাক দিয়েছে পরে আমি আব্দুর রহমান ইবনু জুবাইর কুরাজিকে বিয়ে করি কিন্তু তার কাছে আছে কাপড়ের পুটলির মতো একটি জিনিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সম্ভবত তুমি রিফার নিকট ফিরে যেতে ইচ্ছা করছো কিন্তু তা তো সম্ভব নয় যতক্ষণ না সে অর্থাৎ দ্বিতীয় স্বামী তোমার স্বাদ গ্রহণ করে এবং তুমি তার স্বাদ গ্রহণ করো